ধৈর্য ধারণ করো অথবা ধৈর্য ধারণ না করো উভয় তোমাদের জন্য সমান তোমরা যাহা করিতে তাহারই প্রতিফল তোমাদেরকে দেওয়া হইতেছে মুত্তাকিরা তো থাকিবে জান্নাতে ও আরাম আয়েসে তাহাদের প্রতিপালক তাহাদেরকে যাহা দিবেন তাহারা তাহা উপভোগ করিবে এবং তাহাদের রব তাহাদেরকে রক্ষা করিবেন জাহান্নামের আজাব হইতে তোমরা যাহা করিতে তাহার প্রতিফল স্বরূপ তোমরা তৃপ্তির সঙ্গে পানাহার করিতে থাকো متكئين على سرر مصفوفة وزوجناهم بحور عين তাহারা বসিবে শ্রেণীবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়া আমি তাহাদের মিলন ঘটাইব আয়াতলোচনা হুরের সঙ্গে والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين এবং যাহারা ইমান আনে আর তাহাদের সন্তান সন্ততি ইমানে তাহাদের অনুগামী হয় তাহাদের সঙ্গে মিলিত করিব তাহাদের সন্তান সন্ততিকে এবং তাহাদের কর্মফল আমি কিছু মাত্র হ্রাস করিব না প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী আমি তাহাদেরকে দিব ফলমূল এবং গোস্ত যাহা তারা পছন্দ করে সেখানে তাহারা পরস্পরের মধ্যে আদান প্রদান করিতে থাকিবে পান পাত্র যা হইতে পান করিলে কেহ অসার কথা বলিবে না এবং পাপ কর্মেও লিপ্ত হইবে না ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون তাহাদের সেবায় নিয়োজিত থাকিবে কিশোরেরা সুরক্ষিত মুক্তা সদৃশ وأقبل بعضهم على بعض يتساءلون তাহারা একে অপরের দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিবে قالوا إنا كنا قبل في أهلنا مشفقين এবং বলিবে পূর্বে আমরা পরিবার পরিজনের মধ্যে শঙ্কিত অবস্থায় ছিলাম অতঃপর আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করিয়াছেন এবং আমাদেরকে অগ্নিশাস্তি হইতে রক্ষা করিয়াছেন আমরা পূর্ব আল্লাহকে আহ্বান করিতাম তিনি তো কৃপাময় পরম দয়ালু فذكر فما أنت بنعمة ربك بكاهن ولا مجنون অতএব তুমি উপদেশ দান করিতে থাকো তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি গণক নও উন্মাদ নও أم يقولون شاعر نتربص به ريب المنون উহারা কি বলিতে চাহে সে একজন কবি আমরা তাহার মৃত্যুর প্রতীক্ষা করিতেছি قل تربصوا فإني معكم من المتربصين বল তোমরা প্রতীক্ষা করো আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি তবে কি উহাদের বুদ্ধি উহাদেরকে এই বিষয়ে প্রয়োজিত করে না উহারা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় উহারা কি বলে এই কুরআন তাহার নিজের রচনা বরং উহারা অবিশ্বাসী فليأتوا بحديث مثله إن كانوا صادقين উহারা যদি সত্যবাদী হয় তবে ইহার সদৃশ কোন রচনা উপস্থিত করুক না أم خلقوا من غير شيء أم هم الخالقون উহারা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হইয়াছে না উহারা নিজেরাই স্রষ্টা أم خلقوا السماوات والأرض بل لا يوقنون নাকি উহারা আকাশ মণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করিয়াছে বরং উহারা তো অবিশ্বাসী أم عندهم خزائن ربك أم هم المسيطرون তোমার প্রতিপালকের ভাণ্ডার কি উহাদের নিকট রহিয়াছে না উহারা এই সমুদয়ের নিয়ন্তা أم لهم سلم يستمعون فيه فليأت مستمعهم بسلطان مبين নাকি উহাদের কোনো সিঁড়ি আছে যাতে আরোহণ করিয়া উহারা শ্রবণ করে থাকিলে উহাদের সেই শ্রোতা সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করুক তবে কি কন্যা সন্তান তাহার জন্য এবং পুত্র সন্তান তোমাদের জন্য তবে কি তুমি উহাদের নিকট পারিশ্রমিক চাহিতেছ যে উহারা ইয়াকে একটি দুর্বহ বোঝা মনে করে নাকি অদৃশ্য বিষয়ে উহাদের কোনো জ্ঞান আছে যে ওরা এই বিষয়ে কিছু লিখে অথবা উহারা কি কোন ষড়যন্ত্র করিতে চাহে পরিণামে কাফিররাই হইবে ষড়যন্ত্রের শিকার নাকি আল্লাহ ব্যতীত উহাদের অন্য কোন ইলা আছে উহারা যাহাকে শরীর স্থির করে আল্লাহ তাহা হইতে পবিত্র وإن يروا كسفا من السماء ساقطا يقولوا سحاب مركوم উহারা আকাশের কোন খণ্ড ভাঙ্গিয়া পড়িতে দেখিলে বলিবে ইহা তো এক পুঞ্জীভূত মেঘ فذرهم حتى يلاقوا يومهم الذي فيه يصعقون উহাদের উপেক্ষা করিয়া চলো সেই দিন পর্যন্ত যেদিন উহারা বজ্রাঘাতে হতচেতন হইবে يوم لا يغني عنهم كيدهم شيئا ولا هم ينصرون সেদিন উহাদের ষড়যন্ত্র কোনো কাজে আসিবে না এবং উহাদেরকে সাহায্য করা হইবে না وإن للذين ظلموا عذابا دون ذلك ولكن أكثرهم لا يعلمون ইহা ছাড়া আরো শাস্তি রয়েছে জালিমদের জন্য কিন্তু উহাদের অধিকাংশই তাহা জানে না واصبر لحكم ربك فإنك بأعيننا وسبح بحمد ربك حين تقوم ধৈর্য ধারণ করো তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায় তুমি আমার চক্ষুর সামনেই রহিয়াছ তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো যখন তুমি শয্যা ত্যাগ করো ومن الليل فسبحه وإدبار النجوم এবং তাহার পবিত্রতা ঘোষণা করো রাত্রিকালে ও তারকার অস্ত গমনের পর